আমার অন্তরের নিভৃত কন্দরে বুধু বুধু সমকু বাসনা সবিশেষ তুমি অবহিত জানি সবই তোমার জানা আমার অন্তরে আমার অন্তরের নিভৃত কন্দরে বুধ বুধ সমকু বাসনা সবিশেষ তুমি অবহিত জানি সবই তোমার জানা আমার অন্তরে জানতো আমার মনের খবর বন্ধু যদি কেউ প্রীতিবন্ধনে রাখত না কাছে দূরে ঠেলে দিত সেও জানতো আমার মনের খবর বন্ধু যদি কেউ প্রীতিবন্ধনে রাখত না কাছে দূরে ঠেলে দিত সেও জানো তুমি সবই অন্তর জামি জানো তুমি সবই অন্তর জামি তব গুণে করো ক্ষমা তব গুণে করো ক্ষমা আমার অন্তরের আমার অন্তরের নিভৃত কন্দরে বুধবুধ সমকু বাসনা সবিশেষ তুমি অবহিত জানি সবই তোমার জানা আমার অন্তরে প্রতি ক্ষণে ক্ষণে মমতার টানে পৃথিবীর মোহ ক্ষমতার পানে প্রতি ক্ষণে ক্ষণে মমতার টানে পৃথিবীর মোহ ক্ষমতার পানে ছুটে কেটে গেল প্রতিটি প্রহ অযুত অপরাধের ভারে নুয়ে গেছে মন জীবন সায়ান্নে এসে আসু ধরে শুধু সারাক্ষণ অযুত অপরাধের ভারে নুয়ে গেছে মন জীবন নিয়ে এসে আসু ধরে শুধু সারা খোল দুর্বল আমি অক্ষম ভীরু দুর্বল আমি অক্ষম ভীরু মাগি তব করুণা মাগি তব করুণা আমার অন্তরের আমার অন্তরের নিভৃত কন্দরে বুধ বুধ সমকু বাসনা সবিশেষ তুমি অবহিত যা জানি সবই তোমার জানা আমার অন্তরের আমার অন্তরের নিভৃত কন্দরে বুধ বুধ সমকু বাসনা সবিশেষ তুমি অবহিত জানি সবই তোমার জানা আমার অন্তরে